হে আমার প্রাণের প্রিয় মুহাম্মদ রসু তুমি আমার দুজাহানে সভাবনার মু হে আমার প্রাণের প্রিয় মুহাম্মদ রসুল হে আমার প্রাণের প্রিয় মুহাম্মদ রসুল হে আমার প্রাণের প্রিয় মুহাম্মদ রসুল তুমি আমার ইহ কালে তুমি আমার ইহ কালে তুমি আমার পরকালে তুমি আমার পরকালে তুমি আমার ইহ কালে তুমি আমার পর সব ভাবনার মূল হে আমার প্রাণের প্রিয় মুহাম্মদ রসুল হে আমার প্রাণের প্রিয় মুহাম্মদ রসুল সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মানুষের বন্ধু তুমি ধরণী খুঁজে ফেরে তোমার ছোঁয়াচা সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মানুষের বন্ধু তুমি ধরণী খুঁজে ফেরে ছোঁয়া চাই সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মানুষের বন্ধু তুমি ধরণী খুঁজে ফেরে তোমার ছোঁয়া চাই হেরার ওই আলোয় ফুটুক হেরার ওই আলোয় ফুটুক মানবতার ফুল হে আমার প্রাণের প্রিয় মোহাম্মদ রসুল হে আমার প্রাণের প্রিয় মোহাম্মদ রসুল ইহকালে তুমি আমার ইহকালে তুমি আমার পরকালে তুমি আমার পরকালে তুমি আমার ইহকালে তুমি আমার পরকালে সব ভাবনার মূল হে আমার প্রাণের প্রিয় মুহাম্মদ রসুল হে আমার প্রাণের প্রিয় মুহাম্মদ রসুল আল্লাহ শুকর হাজার হয়েছি এই গোনাগার উম্মাতি মুহাম্মাদি নেই কিছু চাওয়া আল্লাহ শুকর হাজার হয়েছি এই গোনাগার উম্মাতি মুহাম্মাদি নেই কিছু চাওয়া আল্লাহ শুকুর হাজার হয়েছি এই গোনাগার উম্মাতি মোহাম্মাদি নেই কিছু চাওয়া তারি পথে চলতে চলতে তারি পথে চলতে ভাঙুক সকল ভুল হে আমার প্রাণের প্রিয় মুহাম্মদ রসুল হে আমার প্রাণের প্রিয় মুহাম্মদ রসুল তুমি আমার ইহ কালে তুমি আমার ইহ কালে তুমি আমার কালে তুমি আমার কালে তুমি আমার ইহ কালে তুমি আমার কালে সব ভাবনার মূল প্রাণের প্রিয় মোহাম্মদ রসুল হে আমার প্রাণের প্রিয় মোহাম্মদ রসুল হে আমার প্রাণের প্রিয় মোহাম্মদ রসুল হে আমার প্রাণের প্রিয় মোহাম্মদ রসুল